মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মাহে রমজানের দ্বিতীয় জুমা আমরা জুমায় রমজান মাসে প্রথম জুমাকে রমজানের বিভিন্ন আহকাম সম্পর্কে নির্ধারণ করেছিলাম সিয়ামের ফজিলাত সিয়ামের মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়েছিল প্রথম জুমাতে রমজানুল করিম কোরআন নাজিরের মাস এই জন্য দ্বিতীয় জুমা আজকে আলোচনা হবে কোরআন সুন্না আঁকড়ে ধরা এবং তার পরিপন্থী শিরিক বেদাতকে বর্জন করা এ বিষয় নিয়ে তৃতীয় জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে জাকাতের উপরে চতুর্থ জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ মাগফেরাত আল্লাহর ক্ষমা এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব সে বিষয়গুলো নিয়ে ইস্তেকফার সম্পর্কে আজকের আলোচ্য বিষয় রমজানুল করিম কোরআনের মাস আল এতে সামুবিল কেতাবি অসুন্না কেতাব এবং সুন্নাকে আঁকড়ে ধরা এর পরিপন্থী যত কিছু সবগুলো বর্জন করা আল্লাহ সুবহান এই রমজান মাসের এত মর্যাদা দিয়েছেন তার একটাই মাত্র কারণ যেহেতু রমজানুল করিমে কোরআনুল করিম নাজিল হয়েছে আল্লাহ সুবহান ইরশাদ করেছেন শাহরু রমাদান কুরআন রমজানুল করিম রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে বুঝা গেল রমজানুল করিমের এত মর্যাদা এজন্য যে এই মাসে কোরআন শরীফকে নাজিল করা হয়েছে এমনি ভাবে রমজান মাসের যে রাত্রতে এই কোরআন নাজিল হয়েছে সে রাতেরও মর্যাদা অনেক বেশি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে বোঝা গেল লাইলাতুল কদরের যে এত মর্যাদা তারও একমাত্র কারণ হচ্ছে কি এই কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের রাত এমন কি আমাদের রসুল আকরাম সাল আলিহি ওয়াসাল্লামের যে এত বড় মর্যাদা এরও কারণ হচ্ছে যে আল্লাহর শ্রেষ্ঠ কালাম কোরআনুল করিমকে তার উপরে নাজিল করা হয়েছে এই কোরআনুল করিমকে আল্লাহ রব্বুল আলমিন কেন নাজিল করেছেন এটাকে চিনির প্লেটে ধুয়ে মেশকো জাফরান দিয়ে ধুয়ে লেখে তারপরে ধুয়ে খাওয়ার জন্য এটাকে তাবিজ লেখে গলায় ঝুলাবার জন্য অথবা এটাকে খতম পড়ার জন্য কেউ মারা গেলে খতম পড়ার জন্য না আল্লাহ সুবাহ এই কোরআনুল করিমকে নাজিল করেছেন কিসের জন্য সেটা আল্লাহ তালা কোরআনই বলে দিয়েছেন ইলান্নোর যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনতে পারেন অন্ধকার খুনাখুনি অন্ধকার চিন্তায় ডাকাতি রাহাজানি ধর্ষণ নারী হাইজাক এ সমস্ত আজকে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত আল্লাহ সুবাহ বলছেন এই সমস্ত অন্ধকার থেকে মুক্তির জন্য আমি তোমাদেরকে একটা বিধানের কিতাব দিয়েছি সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল করিম লেতুখরে জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর এই কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে সকল প্রকার অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবেন অন্ধকারগুলো হচ্ছে মানুষ আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে মানুষের দরবারে গিয়ে সেজদায় পড়ে থাকে অন্ধকার হচ্ছে মানুষ মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকে মাজারওয়ালার কাছে প্রার্থনা করে অন্ধকার হচ্ছে মানুষ মানুষের গোলামি করা এই সবগুলোকে ছিন্ন করে এই সমস্ত কিছু মুক্ত করে মানুষকে আলোর পথে বের করে আনার জন্যই আল্লাহ তালা কোরআনুল করিমকে নাজিল করেছেন কোরআনুল করিমের মাস রমজানের মাস আল্লাহ সুহান কোরআনুল করিমের সুরা হাসরের সাত নম্বর আয়াতে বলছেন মা আতা কুমুর রাসুল তোমাদেরকে রাসুল যা দেন তা তোমরা ধরো ওয়ামা নাহাকুম আনহু ফাংতাহু রাসুল তোমাদেরকে যে জিনিস থেকে বারণ করেন নিষেধ করেন ফাংতাহু তোমরা সেগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকো অত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সাদিদুল একাব জেনে রাখো আল্লাহ বড় কঠিন শাস্তিদাতা এ কথা কেন আসলো যেহেতু আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যা দিচ্ছেন যা আদেশ করছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যা করার জন্য বলছেন এইগুলো বাদ দিয়ে যদি কেউ উল্টা পাল্টা করে সবের নিয়েতে হোক অন্য কোনো ভালো উদ্দেশ্য হোক আল্লাহ তারা বলছেন জেনে রাখো আল্লাহর শাস্তি বড় কঠিন এজন্য আল্লাহ তারা কোরআনের সুরায় আল ইমরানের বত্রিশ নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন উল আতি উল্লাহ রাসূল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন বিশ্ববাসীকে জানিয়ে দিন কুল আতি উল্লাহ কুল মানে আপনি বলুন আপনি জানিয়ে দিন আতি উল্লাহ আর রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করো আনুগত্য করব কার না বড় বড় পিসাবদের বড় বড় হুজুরদের বড় বড় মাদ্রাসাওয়ালারা কি বলল উল আতি উল্লাহ আর রসুল আপনি জানিয়ে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসুলের আনুগত্য করো ফাইং তাওয়াল্লাও যদি এর থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও পিঠ ফিরিয়ে নাও তাওয়াল্লাও পিঠ ফিরিয়ে দেওয়ার একদিকে চলে যাও কোরআন হাদিস বাদ দিয়ে কোন পীর সাহেব কি বললেন কোন বড় হুজুর কি বললেন কোন বড় বড় মাদ্রাসাওয়ালারা কি বলল এই সব যদি তালাশ করো তাহলে জেনে রাখো ফাইনাল্লাহুল কাফিরিন যারা কাফের আল্লাহর বিধান থেকে যারা অস্বীকার করেছে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ তালা ওদেরকে একদম পছন্দ করেন না এরকম ভাবে কোরআনুল করিমের অনেকগুলো সুরাত আনফালের বিশ একুশ বাইশ নাম্বার আদাল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসূলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করার মানে হচ্ছে আল্লাহর কোরআনের হুকুম মেনে চলা আর রাসূলের আনুগত্যের মানে হচ্ছে আর রাসূলের সহিহ হাদিসগুলোকে মেনে চলা ওয়ালা তাওয়াল্লাউ আনহু খবরদার তোমরা এর থেকে পিঠ ফিরিয়ে অন্যদিকে যেও না আংতুম তাসমাউন অথচ তোমরা সব শুনতে পাচ্ছ তোমাদের কোরআন হাদিস খুলে খুলে বলা হচ্ছে ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون তোমরা ওদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম অথচ তারা শুনে না ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন জেনে রাখো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণিত প্রাণী পশু হচ্ছে ওই পশু যে পশু আসুম্মু বধির আল বুকমু বোবা আল্লাদিন আল্লাহ যারা বুঝে না বধির মানে যারা কোরআনের কথা শুনেও শুনে না আর বোবা বলতে যারা কোরআনের কথা হক কথা বলে না এদেরকে বলেছে কি বোবা এরকম ভাবে অনেকগুলো আয়াত আল্লাহ তারা বলছেন এরপরে বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করবে আনহার আল্লাহ তারা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর সমূহ জারি আছে প্রবাহিত আছে খালিদিন আফিহা সেথায় তারা চিরস্থায়ীভাবে থাকবে অদালিকা হুয়া অদালিকাল ফৌজুল আজিম এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এরপরে আল্লাহ তারা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে যখন কোনো সিদ্ধান্ত এসে যাবে কোনো এলেম এসে যাবে তখন আর কোনো মমিনের স্বাধীনতা থাকবে না নিজের কোনো চিন্তা করার সুযোগ থাকবে না কারণ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ মহাজ্ঞানী আল্লাহ যখন কোনো হুকুম দিবেন সেই হুকুমকে বিবেচনা করা অথবা সেই হুকুমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করার অধিকার আল্লাহ তালা কোনো মানুষকে দেন নাই সুরা আল্লাহ হাজাব এর ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মা কান লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন কোন মমিন পুরুষ বা কোন মমিন স্ত্রীর কোনো অধিকার নাই ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত দিবেন তখন কোন মমিন আর মমিনা কোন পুরুষ আর মেয়ে লোক মমিনের অধিকার থাকবে না আইয়াকুন আল্লাহমুল খেয়ারাতু তাদের কোনো খেয়ারা থাকবে না এখতিয়ার থাকবে না মিন আমরিহিম নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনা করে কোরআন সুন্নার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ আর নেই জেনে রাখো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের অবাধ্য হলো নিশ্চয় তারা স্পষ্ট গুমরাহির মধ্যে আছে কোথায় আছে গুমরাহির মধ্যে আছে যারা কোরআন সুন্না বাদ দিয়ে অন্য পথে যা তারা কিসের মধ্যে আছে এখন সমস্যা হচ্ছে যারা কোরআন সুন্না বাদ দিয়ে বিভিন্ন আলেম বিভিন্ন ইমামের অনুসরণ করে তারা কোরআন সুন্নাকে যারা মানে তাদেরকে বলে গোমরা হয়ে গেছে আমার বিরুদ্ধে পোস্টার লাগাইছে গত পরশু দিন শুক্রবারে জরুরি এলান হাতেমবাগ মসজিদের খতিব ইমাম সাহেব তিনি লিখেছেন জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়তে হবে এটা ভ্রান্তি এটা আমি গত জমে আলোচনা করেছিলাম লেখসে মানুষকে বিভ্রান্ত করছে থেকে সাবধান করছে আজকে আমি ইনশাল্লাহ হাদিসগুলো দেখাবো কারণ আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফয়সালার পরে যারা বলবে অমুক মাদ্রাসা দ্বারা এই ফতোয়া দিয়েছে অমুক মসজিদ থেকে এই ফতোয়া দিয়েছে আমি তাদেরকে অনুগ্রহকে বলবো ভাই তোমাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই আমার সামনে এখন বোখারি শরীফ খোলা বোখারি শরীফ একটা সুরের একটা শিরোনাম আছে অধ্যায়ের শিরোনাম বাবু কেরাতে ফাতে হাতিল কিতাবে আলাল জানাজা জানাজার নামাজে সুরা ফাতেহার উপরে শিরোনাম দেওয়া আছে অধ্যায়ের শিরোনাম বড় আকারে এরপরে লেখা ইমাম বুখারি বয়ান করছেন হাদ্দাসানা মুহাম্মদ বাশারিন قال حدثنا গুন্দুর قال حدثنا شعبة عن سعد عن طلحة عن قال صليت خلف ابن عباس رضي الله تعالى عنهما হাজরতে ইমাম বুখারি রহমতা বয়ান করছেন মোহাম্মদ বাশার থেকে তিনি গুন্দার থেকে তিনি তার ওস্তাদ শোভা থেকে তিনি সাহাদ থেকে তিনি তালহা থেকে তিনি বয়ান করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু বলেন কালা সাল্লা সাল্লাই তু খালফা ইবনে আব্বাসিন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফের আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজা পড়লাম ফাকরা বি ফাতিহাতিল কিতাব উনি সূরা ফাতিহা পড়লেন ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহার নাম قال لتعلموا انها سنه জেনে রাখো এটাই হচ্ছে সুন্না আর সাহাবাহিকেরাম যখন সুন্না বলেন তার মানে হচ্ছে আল্লাহ রসুলের তরিকা পরিষ্কার হয়ে গেল এটা বোখারি শরীফের হাদিস নাম্বার এক হাজার তিনশো পঁয়ত্রিশ এরপরে আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফের হাদিস নাম্বার তেপ্পান্ন থেকে পঞ্চান্ন এখানেও আবু দাউদ শরীফের শিরোনাম আছে বাবু মা ইউকর আলাল জানাজা জানাজায় কি পড়তে হবে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলহ সিয়াসত তার একটা হাদিসের কিতাব তিনি বয়ান করছেন হাদ্দাসানা মোহাম্মদ উন কাসিরিন তিনি বয়ান করেন যে আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মোহাম্মদ বিন কাসির থেকে তিনি সুফিয়ান থেকে তিনি সাদ ইবনে ইব্রাহিম থেকে তিনি তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে ওয়াফ থেকে তিনি বলেন সাল্লাই তুমা ইবনে আব্বাস আলা জানাজাতিন আমি আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে জানাজা পড়লাম ফাকারা বে ফাতিহাতিল কিতাব তিনি সূরা ফাতিহা পড়লেন ফাকালা ইন্নাহা মিনাস সুন্নাহ তিনি বললেন যে এটাই সুন্না সুরা ফাতেহা পড়াটাই হচ্ছে সুন্নার অন্তর্ভুক্ত এটা পড়তে হবে এমনি ভাবে সুনানে নাসাই নাসাই শরীফ আর একটা হাদিসের কিতাব সে তার কিতাব এই কিতাবের এক হাজার নয়শো উনানব্বই নাম্বার এক হাজার নয়শো নব্বই এক হাজার নয়শো একানব্বই এই তিনটে হাদিসে উল্লেখ করা হয়েছে সনদ সহ বলতে গেলে অনেক সময় লাগবে আমি তারপর বলছি আখবরান হাইসুম ইবনে আইয়ুব قال حدثنا ابراهيم وهو ابن سعد قال حدثنا ابي عن طلحه بن عبد الله بن عوف قال صليت خلف ابن عباس على جنازه فقرا بفاتحه الكتاب وسوره وجهر তিনি জোরে পড়ে শুনিয়ে দিলেন হাত্তা আসমানা ফালাম্মা ফারাগা খাস্তু বিয়াদিহি এবনে আব্বাস যখন নামাজ পড়ে ফারেক হলেন তখন আমি তার হাত ধরলাম ফাসাল তুহু তাকে জিজ্ঞেস করলাম ফাকালা সুন্নাতুন ও কুন এটাই সুন্না এটাই হক এরকম পরে আরেকটা হাদিস এখানেও একই রকম আছে একানব্বই নব্বই অর্থাৎ এক হাজার নয়শো নব্বই এক হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস আবু দাউদের একই হাদিস বিভিন্ন সনদে বয়ন করা হয়েছে এরপরে এবনে মাজা সে আছে তার একটা কিতাব এই কিতাবের এক হাজার চারশো পঁচানব্বই এক হাজার চারশো ছিয়ানব্বই এখানেও একই হাদিসটা আসছে এখানে বলা আছে হাদ্দাসান আহমদুল মানিন قال حدثنا زيد بن حباب قال حدثنا ابراهيم بن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله تعالى عنهما ان النبي صلى الله عليه وسلم قرأ على الجنازة بفاتحة الكتاب যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন এখানে বলছে জানা জানা নবী নিজে সূরা ফাতিহা পড়েছেন এরপরে হাদিসটা দেখেন সেখানে বলা আছে হাদ্দাসানা আমরুল আবি আসেম আন নাবিলু ও ইব্রাহিম মুস্তামের قال حدثنا ابو عاصم قال حدثنا حماد بن جعفر العبدي قال حدثني شهر بن حوشب قال حدثتني ام شريك الانصاريه ام شريك الانصاريه বলেন قالت امرنا رسول الله صلى الله عليه وسلم ان نقرا على الجنازه بفاتحه الكتاب আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারনা আমাদেরকে আদেশ করেছেন কে আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে আদেশ করেছেন আর না করা আলাল জানাজাতে জানাজার নামাজে পড়ার জন্য বেফাতে হাতিল কিতাব সুরা ফাতেহা পড়ার জন্য বোখারিতে আসলো তিরমিজিতে আসলো আবু দাউদে নাসাইতে এবনে মাজা সব হাদিসের কেতাবে আছে এবারে আমি জিজ্ঞেস করতে চাই যারা বিভিন্ন মাদ্রাসায় গিয়েছেন আর সুরা ফাতেহা পড়া লাগবে না ফটো দিয়েছেন একটা হাদিস বের করেন যেই হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন জানাজার নামাজে সুরা ফাতেহা পড়া লাগবে না অথবা আল্লাহ নবী পড়েন নাই এরকম একটা সুরা একটা হাদিস যদি দেখাতে পারো আমি তো মানুষকে গোমরা করে জাহান নামে যাওয়ার জন্য আসি নাই আমি নিজেও হেদায়েত চাই যদি সহিদিস থাকে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলি আমি তবা করে সেদিন থেকে ফতুয়াকে উড্ড করবো আর যদি কোন সহি হাদিস না থাকে এবং ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত কোন সহি হাদিস সুরায় ফাতেহা না পড়া ব্যাপারে দেখাতে পারবে না আমি তাহলে তাদেরকে বলবো আর ঘোরাঘুরি না করে কোন মাদ্রাসাওয়ালা কি বলল কোন বড় হুজুর কি বলল কোন পীর সাহ কি বলল সবগুলো বর্জন করে তোমরা তবা করে আল্লাহ রসুলের তরিকা চলে আসো পীরের তরিকা বাদ দিয়ে আলেমদের তরিকা বাদ দিয়ে ইমামের তরিকা বাদ দিয়ে আমরা কার তরিকা মানবো পরিষ্কার হয়ে গেল আমি আপনাদেরকে করে জিজ্ঞেস করতে চাই এই মসজিদে ইমামতি করা আমার কোন জরুরি না আমার মুসল্লিরা যদি আমাকে না চায় একদিনও থাকতে রাজি না আপনারা কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই কে কে চান কে কে চান হাত উঠান না না আমি থাকবো না এটা কে কে চান এই মসজিদে থাকবো না এইখানে কমিটির সেক্রেটারি কমিটির সভা সহ সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদে কোনো কাজ করবে না মসজিদের সাড়ে সাত লাখ টাকা উঠে দিয়েছে এখানে মসজিদের দোতলার আড়াই তালার সাড়ে তিন তলার কাজ হয়ে রয়েছে সাত করার জন্য সাত করে নাই তারা আর তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য আমাকে মসজিদে খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্র আছে শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায় আর বাস্তবেও কষ্ট হয় জুতার বাক্সে শ্রদ্ধা করতে হয় অনেকে বলে এটা এখন এটা কি দোষটা কি আমার না যেই কমিটি মসজিদের টাকা উঠে যাবে এক বছর আগে তারপরেও মসজিদের কাজ না করে ইমাম সাহেবকে খেলাবার জন্য ইমামকে বাদ দেওয়ার জন্য যে ইমাম তাদের গোলামি করে না যে ইমাম তাদের কথাবার্তা উঠা বসা করে না যে ইমাম তাদেরকে তোস করে না যে ইমাম তাদের বাসায় গিয়ে ধরে না দেয় না এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলমান জাতি আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তোমার মানো কিনা এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে আজিজুর রহমানের কমিটি সেক্রেটারি আজিজুর রহমানের কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের জনগণের রায় দিয়ে সুতরাং আমি পরিষ্কার বলতে চাই নতুন কমিটি করে এই মসজিদের বাটি কাজ করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমি কোন কমিটির গোলামি করি না কোন কমিটির মুসল্লিদের কমিটির মুসল্লি ইমামতি করি না ইমামতি করে মুসল্লিদের আমার মুসল্লি যতদিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকবো আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই আমি সেদিন আসসালাম আলাইকুম বলে চলে যাবে এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ ভাইরা আমার যারা আমাকে গোমরা ফতুয়া দিয়ে এলান লাগাইল এই কোন মহল্লার দুই তিনটা লোক মাত্র এই লোকগুলো ঘরে আমি ধন্যবাদ জানাই তাদেরকে হকের জন্য তালাশ করো ঠিক আছে হকের জন্য তালাশ করা ঠিক আছে যদি কোনো ব্যাপারে সন্দেহ হয় আলেমদের কাছে যাও কিন্তু আলেমদের কাছে গিয়ে হাদিস তালাশ করো ওই আলেমরা তোমাকে কি বলেছে হাদিসগুলো লিখে আনো হাদিসের কোনো খবর নাই দলিলের কোনো খবর নাই বললো কি অনেক মাদ্রাসা অমুক মাদ্রাসা এটা বলে নাই ওইটা বলে নাই আমি কি মাদ্রাসা মানবো আলেমদেরকে মানবো না কোরআন হাদিস মানবো কোরআন হাদিসের সহি দলিল আমি দেখাই দিয়েছি বুখারি থেকে খুলেছি তিরমিজির থেকে খুলেছি আবুদাউদ থেকে খুলেছি এমনি মাজারতে খুলেছি আরো যদি দলিল লাগে আরো দলিল দেখাবো তারপরেও আমরা কি কোরআন হাদিস মানবো না কোন মাদ্রাসা কি বললো নাকি আমরা ভারতের ইসলাম মানবো ইন্ডিয়ার ইসলাম মানবো না ইরাকের ইসলাম মানবো না মদিনার ইসলাম মানবো কোনটা আমরা আমরা কোরআন হাদিসের ইসলাম মানি মদিনার ইসলাম মানি আমরা মুসলিম আমাদের পরিচয় আমাদের ধর্মের নাম ইসলাম আমরা সেই ইসলাম পালন করি যে ইসলাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রচার করেছেন ওই ইসলামের সঙ্গে যাদের কথা মানে মিলে আমরা তাদেরকে মানি আর যাদের কথা ওই ইসলামের সঙ্গে মিলে না সেটা যদি দুনিয়ার সমস্ত লোকেরাও মিলে বলে আর সই হাদিস তার বিপক্ষে থাকে আমরা কি কোরআন হাদিস মানবো না কোন আলেম কি বলো তা মানবো সুতরাং জানাজার নামাজের মাস্তা নিয়ে আমি আজকে আবার দলিল পড়াইয়া শুনলাম গত লিফলেট দিয়েছিলাম লিখে দিয়েছিলাম তাতেও কাজ হয় নাই এরপর আজকে আবার পড়ে শুনাই দিলাম এরপরেও যদি তোমাদের কাছে দলিল থাকে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা যে কোনো জায়গায় জড়ো হবে তবে শর্ত হচ্ছে খোলা মাঠে হতে হবে ওপেন চ্যালেঞ্জ ওপেন পাস হবে আবাহানির মাঠে বসো অথবা পল্টন মাঠে চলো অথবা তাতেও যদি না হয় সিরাজগঞ্জের ব্রিজের পারে বিশাল এলাকা পড়ে আছে ওইখানে বস হবে তারপরেও শর্ত একটাই কোরআন হাদিসের যদি কোনো দলিল থাকে সেই দলিলের পরে আমরা আর কোনো ব্যক্তির দলিল মানতে রাজি না ঠিক কিনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পরিষ্কার বলেছেন ইমাম বলেছেন ইমাম সাহেব আর্থে যারা ইমাম আবু হানিফার দোহাই দেন আবু হানিফার বক্তব্য আমার কেতাবে আছে আমি হানাফি মাঝাবের কেতাব থেকে বলছি এবারে রব্দুল মোহতার ফতুয়ায় স্বামী হানাফি মাজাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব এই কিতাবের এক নম্বর খণ্ডের একশত ছেচল্লিশ ছেষট্টি নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাঝহাবি যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হয় ওইটাই হচ্ছে আমার মাঝহাব সুতরাং তোমরা যখন সহি হাদিস পাবে আমার কথা যদি না মিলে আমারটা বাদ দিয়ে তোমরা সহি হাদিসকে মানবে কে বলেছেন কোথায় আছে ফতোয়া স্বামী এক নাম্বার খণ্ডের একশত ছেষট্টি পৃষ্ঠা এমনি ভাবে ফতহুল কাদির হানাফি মাজাবের গুরুত্বপূর্ণ কিতাব এগুলো এই কিতাবের বারো নাম্বার খণ্ডের একশত ছেষট্টি নাম্বার পৃষ্ঠায় এখানে ওই বহারির কথা বলছেন যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হয় ওইটাই হচ্ছে আমার মাধাব কে বলেছেন তাহলে এখন যখন সহি হাদিস পাওয়া গেল এখন যদি আমরা সেটাকে মানি তাহলে আমরা হানাফি মাঝাবে আছি আর যারা বলে আমরা হানাফি মাঝাব মানি অথচ সহি হাদিস মানে না তারা কি আবু হানিফার মাঝাব মানে না তার বিপক্ষে চলে গেছে আমাদেরকে আমাদেরকে প্রচার করে আমরা আহলে হাদিস হয়ে গেছি আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলি আমি কোরআন মানি হাদিস মানি আল্লাহর নবীর দিন মানি কাজে আমি খালি আহলে হাদিস না আমি কোরআন মানি হাদিস মানি আহলে কোরআন আহলে হাদিস আমি ইসলাম পালন করি আমি আহলে ইসলাম আমার নাম মুসলিম আমার নাম কি আর বাংলাদেশে যে একটা দল আছে আহলে হাদিস যদি বলা হয় সেই দলের লোক না আমরা ও দলের লোক না আমি কোনো ফেরকার মধ্যে নাই কোন দলের মধ্যে নাই আমি তো ইসলামের দল তৈরি করা নাজায়জ মনে করি কারণ ইসলামের মধ্যে এত দল তৈরি করে এত ফেরকা তৈরি করে ইসলামকে ভাগ করে ফেলেছে মুসলমানদেরকে ভাগ করে ফেলেছে মুসলমানদের টুপি ভাগ করেছে পাগড়ি ভাগ করেছে ভাগ করতে করতে বিভিন্ন দলে দলে ভাগ করে আজকে মুসলমানদেরকে চতুর্দিকে মারা হচ্ছে মুসলমান দুর্বল হয়ে পড়েছে ভাইরা আমার আল্লাহ রাসুল সাল্লাম পরিষ্কার করেছেন সাবধান করে দিয়েছেন আমি হোরায়রা তারা দিয়ে আল্লাহ তালান হুকাল قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى আল আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল আকরাম সাল্লাম বলছেন কুল্লু উম্মতি আমার সমস্ত উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা সবাই জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যে একমাত্র আবা অস্বীকার করলো সে ছাড়া সাহাবা একরাম জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ ওমান আবা কে অস্বীকার করলো কাল আমান আত আনি দখলাল জান্না অমান আনি ফকাত আবা যেই ব্যক্তি আমার আনুগত্য করলো আল্লাহ রসুল বলছেন যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার নাফারমানি করলো আমার অবাধ্য হলো সে জাহান নামে যাবে কোথায় যাবে কার আনুগত্য করব আল্লাহর নবীর হাদিস যদি পাওয়া যায় তাহলে সেই হাদিসকে বর্জন করার জন্য যদি কোনো ব্যক্তির দোহাই দেওয়া হয় সেইগুলো জান্নাতি না জাহান্নামি এই হাদিস অনুযায়ী পরিষ্কার হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার বলেছেন মান আত আনি দাখালাল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর অমান আশা আনি যে আমার অবাধ্য হবে আমার হাদিসকে বাদ দিয়ে আমার সুন্না বাদ দিয়ে বিভিন্ন তরিকা বিভিন্ন পীরের সুন্না বিভিন্ন পীরের তরিকা আলেমের তরিকা মানবে ফাকাদ আবা সেই অস্বীকার করেছে তার স্থান হবে জাহান্নাম তার স্থান কোথায় হবে ভাইরা আমার এমনি ভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره একজন মুসলিমের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা শোনা এবং মানা ফিমা আহাব্বাওয়া কারিহা চাই তার পছন্দনীয় হোক অথবা পছন্দনীয় হোক মা লাম ইউমার বে মা সিয়াতিন যতক্ষণ পর্যন্ত তাকে কোনো অন্যায় হুকুম না দেওয়া হবে কোরআন হাদিসের কথা বলা হচ্ছে ফাকাদ এরপর আল্লাহ রসুল বলছেন ফাইদা আমার আবে মা সিয়াতিন কেউ যদি তাদেরকে অন্যায় হুকুম দেয় ফালা সামাওয়ালা তাহাতা সেক্ষেত্রে কারো কথা শোনা যাবে না মানা যাবে না এই হাদিসটা আছে মুস্তাদে আহমদের হাদিস নাম্বার ছয় হাজার দুশো আটাত্তর বুখারি শরীফের ছয় হাজার সাতশো পঁচিশ মুসলিম শরীফের এক হাজার আটশো উনচল্লিশ আবু দৌদ শরীফের দুই হাজার ছয়শো ছাব্বিশ তিরমিজি শরীফের এক হাজার সাতশো সাত আর নেসাই শরীফের চার হাজার দুইশো ছয় এবনে মাজার দুই হাজার আটশো চৌষট্টি এরকম এবনে আবি সাইবা এর তিন হাজার তেত্রিশ হাজার সাতশো তিন নাম্বার হাদিস এবনুল জারুদের এক হাজার একচল্লিশ নাম্বার হাদিস আবু আওয়ানার হাদিস এক এক সাত হাজার একশো আট নম্বর হাদিস বাইহাকির একান্ন পাঁচ হাজার একশো সতেরো নম্বর হাদিস দাইলামির তিন হাজার পাঁচশো আটষট্টি নম্বর হাদিস এতগুলো কেতাবে বলা আছে যখন কোনো ব্যক্তি কোরআন সুন্নার বিপরীতে আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্যের বিপরীত হুকুম দেয় ফালা সামাওয়ালা তাতা সেই ক্ষেত্রে যে হোক না কেন তার হুকুম মানা যাবে না তার হুকুম শোনা যাবে না ভাইরা আমার এমনি ভাবে এই জন্যই প্রত্যেক ইমাম ওই ইমামদের কোনো দোষ না ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন এজন্য মুক্তাসে ফতোয়া মালিকি ফতোয়া আল ফেকুল মালিক আর জাকির নামক কিতাবে নয় নম্বর খণ্ডের একশত আড়াইশ নম্বর হাদিস পৃষ্ঠা বলেছেন ইমাম শাফির আহমদ বলেন ইদা সাহাল হাদিস মাঝহাবি ইমাম শাফি সাহেব বলেছেন যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হয় ওইটাই আমার মাঝহাব তার মানে যদি আমার কথা আমার কাজ হাদিসের পরিপন্থী হয় তোমরা আমার কথাকে বাদ দিয়ে তোমরা কোরআন সুন্নর কথা মানো ইমাম শাফি সাহেব বললেন ইমাম মালিক সাহেব বলেছেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বলেছেন এরকম ভাবে সব ইমামরাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আমাদের যে ফতুয়া মাদ্রাসগুলো হানাফি মাঝহাবের ফতুয়ার কিতাবগুলো আছে আছে এই দারুল ইফতায় যে পড়ানো হয় আমি নিজে পড়েছি পড়াইছি সরহ ওকুদ রসমিল মুফতি হানাফি মাজহাবের মুফতি কোর্সের প্রথম কিতাব উসুলের কিতাব ওইখানে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেছেন লা ইয়াজুজু লিআহাদিন আন ইউফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনাহু কোন মুফতির জন্য জায়েজ হবে না বৈধ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে আমি থেকে বললাম কোন হাদিস থেকে কোন কোরআন আয়াত থেকে কোন দলিল থেকে বললাম যতক্ষণ পর্যন্ত আমার কথার কোন দলিল না পাবে অতক্ষণ পর্যন্ত কোন মুফতির জন্য জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া কে বলেছেন কেতাবের নাম ওকৌদ রাসমিন মুফতি বাংলাদেশের যতগুলো দারুল ইফতা আছে হানাফি মাঝহাবের কথাই বলছি সব মাঝহাবের কেতাবে এটা পড়ানো হয় এইটা না পড়ে কেউ মুফতি হয় না আমি নিজেও পড়েছি আমার দারুল ইফতার পড়ানো হয় আর রহমানিয়াতে পড়ানো হয় এরকম বাংলাদেশের যত মাদ্রাসা সব জায়গায় পড়ানো হয় সেইখানে পরিষ্কার লেখা আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এই বক্তব্য যে কোনো মুফতির জন্য জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যখন তারা না জানবে যে আমি কোন সূত্র থেকে বললাম কোন দলিলের ভিত্তিতে বললাম ভাইরা আমার আসলে হচ্ছে এরা কাউকে মানে না আবু হানিফাকে মানে এই হানাফি মাজহাবের একজন বড় আলেম ছিলেন পাকিস্তান আমাদের মুফতি আজম বড় মুফতি ছিলেন মুফতি শফির রহমাতুল্লাহ আলাই ওই মুফতি শফির রহমাতুল্লাহ আলাই তাফসির মারফুল কোরআন বাংলাদেশের ঘরে ঘরে আছে হানাফি মাজহাবের লোক এটা কোনো আহলাদিস না এটা কোনো ব্যক্তি না আজকে যারা কালারিং করো তাদেরকে আমি পড়ে শোনাই এই কেতাবে পরিষ্কার লেখা আছে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা সুরায় বাকারার একচল্লিশ নম্বর আয়াতে তাফসির বলা হয়েছে ঈসা আলে সবর উপলক্ষে খতমে কোরআন এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতভাবে নাজায়েজ আল্লামা স্বামী তাহলে এই যে খতমে কোরআন পরে মুর্দারের জন্য খতম পরে পরে পয়সা খায় তিন দিনা মিলাপ চল্লিশা মিলাপ এইগুলো যারা করে এরা এইগুলো বাড়াবাড়ি করছে আর কেবল জসিমুর জসিমুদ্দিন রহমানিকে এরা বলে হালে হাদিস আমি একটা ফতো আজকে আজকে হানাবি মাজা বাড়ি দিচ্ছি না হানাবি মাজাহাবের কিতাব মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন প্রথম এটাকে আট খণ্ডে তাফসির বের করেছে এখন সংক্ষিপ্ত করে মদিনার থেকে এক খণ্ডে বের করেছে আপনাদের ঘরে ঘরে এটা হয়তো থাকবে কারণ আগে হজে গেলে ফিরি দিত সেই কিতাব আমার হাতে আছে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা সুরা বাকারার একচল্লিশ নম্বর আয়াতের তাফসির লেখা আছে যে আল্লামা স্বামী দুর্রে মুখতারের সরা এবং শেফাউল আলী নামক গ্রন্থে বিস্তারিতভাবে এবং অকাট্য দলিল সহ একথা প্রমাণ করেছেন যে কোরআন শিক্ষাদান অথবা অনুরূপ অন্যান্য কাজ যেমন ইমামতি করা মোয়াজিনী করা হাদিস ও ফেকার শিক্ষাদান করা এগুলোর জন্য আগে সরকারি ভান্ডের থেকে বেতন দেওয়া হতো ইসলামিক খেলাফত ব্যবস্থা না থাকার কারণে এগুলোর জন্য যার উপরে দিন ও শরিয়াতে স্থায়িত্ব অস্তিত্ব নির্ভর করে সেগুলোকে সেগুলোর জন্য প্রয়োজন মতো এগুলোর বিনিময়ে বেতন পারিশ্রমিক গ্রহণ করা অনুমতি দেওয়া হয়েছে কিন্তু এই যে এইগুলো বাদ দিয়ে লেখা আছে এখানে যে কোরআন শিক্ষাদান বা অনুরূপ অন্যান্য কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের যে অনুমতি পরবর্তীকালের ফকিগণ দিয়েছেন তার কারণে এমন এক ধর্মীয় প্রয়োজন যে তাতে বিচ্যুতি দেখা দিলে গোটা শরিয়াতের বিধান ব্যবস্থার মূলে আঘাত আসবে মানে ওই যে ইমামতি করে মহাজিনী করে শিক্ষা দান করে হাদিস করেন পড়াইয়া যদি বেতন না নেওয়া হয় তাহলে দিন ধ্বংস হয়ে যাবে সুতরাং এ অনুমতি এসব বিশেষ প্রয়োজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা একান্ত আবশ্যক এজন্য পারিশ্রমিকের বিনিময়ে মৃত্যুদের ইসারে সবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোন দোয়া কালাম অজিহা পড়ানো সম্পূর্ণ হারাম কারণ এর উপর কোন ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয় এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া হারাম সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়ই গুণাগার হবে বস্তুত যে পড়েছে সেই যখন কোনো স্বভাব পাচ্ছে না তখন মৃত্যু আত্মার প্রতি সে কি পৌঁছাবে একেবারে স্পষ্ট লেখা কোন ব্যাখ্যা দরকার নাই এটা কি কোন আহলে আজিজদের কিতাব এটা হানাফি মাঝহাবের গুরুত্বপূর্ণ এখন যার ছেলে মাওলানা মুফতি তকি উসমানি পাকিস্তানের সবচেয়ে বড় আলেম সারা দুনিয়ার হানাফি মাঝহাবের সবচেয়ে বড় আলেম এখন তারই ছেলে পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন মুফতি তকি উসমানী তার আব্বার লেখা কিতাব এই কিতাবে পরিষ্কার বলে দিয়েছে মৃত্যু ব্যক্তির ইসারে সবের জন্য খতমে কোরআন পড়ে দোয়া পড়ে অজিফা পড়ে পয়সা গ্রহণ করা যে দেয় সেও হারাম খায় দেয় আর যে খায় সেও কি করে এরকম ভাবে অনেক বিষয় আছে যে বিষয়গুলো হানাফি মাঝহের ফতুয়া অথচ সেগুলো মানে না আর যখন কেউ হক কথা বলে সহি কথা বলে তখন প্রচার করে উনি অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে আমি পরিষ্কার বলি ইসলাম ছাড়া আমার কোন দল নেই মুসলিম ছাড়া আমার কোন পরিচয় নেই আমি যত ফেরকা আছে সমস্ত ফেরকাগুলোকে ঘৃণা করে বর্জন করেছি আমার ধর্মের নাম কি মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সুরায় হজের আটাত্তর নম্বর আয়াতে আমাদের পরিচয় দেওয়া হয়েছে মিল্লাতা ইব্রাহিম তোমাদের মিল্লাতের নাম তোমাদের পিতা রাখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেটা হচ্ছে কি মুসলিমুন এরকম ভাবে কোরআনুল করিমের সুরায় ফুসিলাত এর তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে অমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে কার দিকে আহ্বান করে ওয়ামেলা সালেহান এবং সে ন্যাক আমল করে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে নিজের পরিচয় দেয় সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন সুতরাং আমাদের পরিচয় কি আমাদের ধর্মের নাম কি এছাড়া আমাদের কোন দল আছে কোন ফেরকা নাই কোন দল নাই আমরা কোন ফেরকার মধ্যে নাই পরিষ্কার মনে রাখতে হবে কোরআন এবং হাদিসে যা আছে কোরআন হাদিসে যখন পাওয়া যাবে তখন আমরা আর অন্য কারো কথা তালাশ করব না আর কোরআন হাদিস যদি না থাকে তখন তালাশ করব সালফে সালেহীন আগের যুগের বড় আলেমরা কি বলেছেন কিন্তু কোরআন হাদিস যদি থাকে কোনো বিষয় তারপরে কি বড় আলেম তালাশ করব না কোরআন হাদিসকে মানব আসুন এবারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস মেশকাতে হাদিসটা আছে এই হাদিসটা আছে বিভিন্ন আমি রেফারেন্স দিচ্ছি এর বাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত আন্নাহু কালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়ামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নিয়ে কোনো একদিন নামাজ পড়লেন সুম্মা আকবাল আলাইনা এরপরে তিনি আমাদের দিকে ফিরে বসলেন আজানা মাওয়াজাতান বলিগাতান আমাদের উদ্দেশ্যে তিনি একটা তাৎপর্যপূর্ণ ওয়াজ করলেন ওয়াজানা ওয়াজ করলেন আমাদের উদ্দেশ্যে মাওয়াজাতান বলিগাতান তাৎপর্যপূর্ণ ফাসাহাত বালাগাতপূর্ণ ওয়াজ করলেন জারাফাত মিনহাল হাল যার ফলে আমাদের চোখ দিয়ে পানি এসে গেল অজেলাত মিনহাল কুলুবু আমাদের অন্তরগুলো সব নরম হয়ে গেল ফাকালা কায়লুন ইয়া রাসূলুল্লাহ এই ওয়াজ শুনে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এ তো মনে হচ্ছে বিদায় প্রার্থনাকারীর ওয়াজ যেন আপনি আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছেন এরকম মনে হচ্ছে মুআদ্দিন ফামাদা তাহাদু ইলাইনা আপনি আমাদেরকে কি অঙ্গী অঙ্গীকার নিচ্ছেন আমাদেরকে কি ওসিয়াত করছেন ফাকালা আল্লাহ রাসুল সাল্লাহ ওসিয়াত করছেন ও মুসলিম জাতি এটা নবীর ওসিয়াত কোন পীরের ওসিয়াত না মুফতি জসিমুদ্দিন রহমানের ওসিয়াত নয় শুধুমাত্র হাদিস শুনিয়ে দিচ্ছি হাদিস মেশকাতে আছে আরো বিভিন্ন গ্রাফে আমি দীর্ঘ দিচ্ছি আল্লাহ নবীর ওসিয়াত ভালো করে শুনো আল্লাহ নবী বলেছেন ও সি কুম্বে তাকওয়াল্লাহ আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করার জন্য ওসিয়াত করছি অসামে অত্যাওয়াতে সাথে এবং তোমাদের যে মুসলিমদের আমির হবে খালিফাতুল মুসলিমিন খেলাফত ব্যবস্থা হলে পরে যে তোমাদের খলিফা হবে আর খেলাফত না থাকলে তোমাদের একজন আমির থাকবে তোমরা সেই আমির হুকুম মেনে চলবে শুনবে মানবে ওয়াইন আবদান হাবাসিয়ান যদি একজন হাফসি গোলাম হয় তার কথা মানবে জেনে রাখো আমার পরে তোমরা যারা জীবিত থাকবে আমার পরে যারা নতুন প্রজন্ম আসবে তারা অনেক মতবিরোধ দেখবে মতভেদ দেখবে ইখতলাফান কাসীরা অনেক মতবিরোধ দেখবে অনেক মতভেদ দেখবে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তখন তোমরা কি করবে অনেক দল অনেক মত আমার অনেক ভাইরা বলেন এত দল এত মত আমরা কই যাব ও ভাই এই অজুহাত দিয়ে তোমাকে বাঁচতে চলবে না আল্লাহ নবী পরিষ্কার বলেছেন অনেক দল হবে অনেক মত হবে এরপরে কি করতে হবে তা বলেন নাই তুমি চিংড়ি মাছ কিনতে গেলে তালাশ করো পচা চিংড়ি কোনটা ভালো কোনটা শাড়ি তালাশ করো রমজান মাসে এখন রোজা বাদ দিয়ে এবাদত বাদ দিয়ে মার্কেট করতে যাচ্ছ ঘুরতেছ কোনটা ভালো দেখার জন্য এত কিছু বুঝো এটা বুঝবে না তুমি আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন অনেক মতবিরোধ দেখবে দলাদলি দেখবে জেনে রাখো তখন তোমাদের কাজ হবে আমার আমার সুন্না মানে আমার তরিকা হাদিসে সুন্নাত বলতে এই সুন্নাত মুস্তাহাব না এই যে ফরজ অজিব সুন্নাত মুস্তাহাব এগুলো ভাগ করছে পরবর্তী ফোকাহারা ফেকার মাসলা বয়ান করতে গিয়ে আল্লাহর নবীর হাদিসে যখন সুন্নতি আসে তার মানে আমার তরিকা আল্লাহর রাসুল সাল্লাম বলছেন কুম্বে সুন্নতি খবরদার তখন তোমাদের করণীয় হচ্ছে আবশ্যকীয় হচ্ছে বে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা অসুন্নাতিল খোলাফাই রশিদিন আল মাদিন আমার খোলাফায় রাশেদা আবু বকরম ওসমান যারা খেলাফত চালিয়েছেন তাদের তরিকা অনুসরণ করা তামাসাকু বিহা তোমরা এটাকে শক্ত করে ধরো করো ও আদু আলাই হাবিন নওয়াজেজ তোমরা মারির দাঁত দিয়ে কামড়াইয়া ধরো যেন ছুটে না যায় এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর খবরদার তোমরা নতুন নতুন আবিষ্কৃত বেদাত যা ধর্মের মধ্যে সাহাবের জন্য তৈরি করা হয়েছে এই বেদাত গুলো থেকে বেঁচে থাকো ফাইন্না কুল্লা মুহদাসাতিম বেদা জেনে রাখো সব নতুন আবিষ্কৃত এবাদত বেদাত অকুল্লা বেদাতিন দলালা আর সমস্ত বেদাত হচ্ছে গুমরাহি আর যত গুমরাহি নাসাইয়ের রেওয়াজ আসছে কুল্লা দলালাতিন ফিন্নার সমস্ত গুমরাহির পরিণতি নাম আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন এই হাদিসটা আছে মুসনাদে আহমাদের সতেরো হাজার একশো চুরাশি নম্বর হাদিস আবু দাউদ শরীফের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস এরপর ইবনে মাজা শরীফের বিয়াল্লিশ নম্বর হাদিস মুসনাদে হাকিমের তিনশো উনচল্লিশ উনত্রিশ নম্বর হাদিস এরকম ভাবে বাইহাকির বিশ হাজার একশো পঁচিশ নম্বর হাদিস এরকম ইবনে হাব্বানের পাঁচ নম্বর হাদিস মোসনাদে দারেমির পঁচানব্বই নম্বর হাদিস এতগুলো হাদিসে এই হাদিসটাকে উল্লেখ করা হয়েছে হাদিস সই হাদিস এরকম ভাবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস ক্বালা খত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে প্রথমে একটা সোজা দাগ দিলেন কি করলেন আল্লাহ নবী কি সুন্দর করে বুঝাইয়া দিলেন যাতে করে উম্মাদ গুমরা না হয় কারণ বিভিন্ন দল হবে এজন্য আল্লাহ নবী একটা সোজা দাগ দিলেন এরপরে সুম্মা খত্তা খুতু মিনহি এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন সুম্মা কালা হাদি সুবুলুন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন এই যে ডানে বামে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইয়াজিদু মুতাফাররিকাতুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান এগুলো প্রত্যেকটা একটা স্বতন্ত্র রাস্তা এইগুলো প্রত্যেকটার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে ওই মাঝখানের দাগটা সম্পর্কে বলছেন আর এই যে মাঝখানের দাগটা এটা হচ্ছে আল্লাহর রাস্তা কার রাস্তা এই সেরাতে মোস্তাকিম হচ্ছে আল্লাহর রাস্তা আর ডানে বামে যত রাস্তা কার রাস্তা প্রত্যেক রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে যারা বিভিন্ন ফেরকা বিভিন্ন দল করো আমার বিরুদ্ধে এই কথা লাগাবার দরকার নাই কথাটা কার এই কথায় যদি কারো গায়ে লাগে এবং তার জন্য কে অভিযোগ করে সেই অভিযোগটা কি জসিমুদ্দিন রহমানের বিরুদ্ধে না আল্লাহ নবীর বিরুদ্ধে তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে পারো হাদিসে আছে কিনা আমি যদি বলি মেসকাদের ত্রিশ নাম্বার পৃষ্ঠায় প্রথম দুই হাদিসটা আছে এরপরে রেফারেন্স দিচ্ছি আরো এই হাদিস আল্লাহ নবী পরিষ্কার বললেন এরপরে তিনি দলিল পেশ করলেন কোন আয়াত দিয়ে আল্লাহর নবী এই দাঁত দিয়ে তারপরে হাত রাখলেন মাঝখানের দাগে এরপরে বলছেন ও মুস্তাকিমা আল্লাহর কালাম দিয়ে দলিল পেশ করছেন এটা আল্লাহর রাস্তা এটা আমার রাস্তা মুস্তাকিমান যা সরল সঠিক ও মুসলমান তোমরা এই একটা রাস্তার অনুসরণ করবে তরিকা কয়টা কার তরিকা রাসুলের তরিকা একটা তরিকা মানবে ওলা তাত্তাবিউ সুবুল কিন্তু খবরদার খবরদার তোমরা ওই অনেকগুলো রাস্তার অনুসরণ করবে না ডানে বামে অনেক রাস্তা অনেক তরিকা এই সমস্ত রাস্তার তোমরা অনুসরণ করবে না তাহলে কিন্তু তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে শয়তানের রাস্তায় ঢুকিয়ে দিবে কার রাস্তায় ঢুকাবে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিবে এ হাদিসটা মুসনাদে আমাদের চার হাজার একশো বিয়াল্লিশ নাম্বার সুনানে কুবরানি নাসাই এর মধ্যে আছে এগারো হাজার একশো চুয়াত্তর নাম্বার মেশকাতুল মাসাবির একশো ছেষট্টি নাম্বার হাদিস এরকম ভাবে আল্লাহর নবী আরো স্পষ্ট করেছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على 71 سبعين فرقة জেনে রাখো ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছিল আর খ্রিস্টানরা বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছে আর আমার উম্মত তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কয় ফেরকায় এহুদি কয় ফেরকা হয়েছিল একাত্তর খ্রিস্টান কত বাহাত্তর আর এই উম্মত কত হবে একাত্তর ফেরকা হবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে সাহাবাহিক রাম জিজ্ঞেস করেন রাসুল্লাহ এই এতগুলো ফেরকার মধ্যে কারা জান্নাতে যাবে কলা কুল্লুহুম ফিন্নার এই সব ফেরকা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে কয়টা দল জানা যাবে বাকি দল কোথায় যাবে সেই একটা দলের পরিচয় কি কিলা আয়া ইয়া আল্লাহ সাহাবা রাম জিজ্ঞেস করেন ইয়া আল্লাহ সেই দলটি কারা কি তাদের পরিচয় আল্লাহর হাবিব ফরমান কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা যেই তরিকার উপরে আছি যেই পথের উপরে আছি যেই মতের উপরে আছি এই পথে এই তরিকার উপরে যারা আছে একমাত্র তারা নাজাদ পাবে এছাড়া বাকি সব কোথায় যাবে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীর সময় এই তরিকাগুলো ছিল আল্লাহর নবীর সময় দলগুলো ছিল বোঝা গেল আল্লাহর নবীর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সাহাবা একরামদের দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যতগুলো দল তৈরি হয়েছে যতগুলো মত তৈরি হয়েছে যত ফেরকা তৈরি হয়েছে সেই সমস্ত ফেরকা সমস্ত দলগুলো বিদাত ওগুলো বর্জন করা মুসলিমদের জন্য ফরজ নবীর তরিকা ধরা জরুরি ঠিক কিনা আর তরিকা ধর্ম কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকা ধর্ম কোন পীরের তরিকা না চিস্তিয়া তরিকা কাদরিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা মুজাদ্দিয়া তরিকা অমুক তমুক যত ফেরকা সব ফেরকা বর্জন করে একটা ফেরকা ধরতে হবে সেই ফেরকার নাম রাসুলের তরিকা ঠিক কিনা সেই তরিকার নাম ইসলাম সেই তরিকার নাম কি ইসলাম ছাড়া মুসলিমদের আর কোন তরিকা নাই সেই তরিকা কোরআনে আছে হাদিসে আছে আবিকুম ইব্রাহিম ওয়া কুমুল মুসলিমিন তার নাম কি ইসলাম একটাই মাত্র দল তার নাম হচ্ছে ইসলাম এটা মানতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এই বাহাত্তর তেহাত্তর ফেরকা হবে সব জাহান্নামি হবে একটা ফেরকা জান্নাতে যাবে সেই ফেরকা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই মতের উপরে যেই তরিকের উপর আছি সেই সময়কে এই সমস্ত ফেরকা আমার কাছে ছিল এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের চার হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো চল্লিশ নম্বর হাদিস ইবনে মাজা শরীফের তিন হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস মোস্তাদে হাকিমের দশ নম্বর হাদিস বাই হাকির বিশ হাজার ছয়শো নব্বই নম্বর হাদিস আহমদের আরো এক জায়গায় আছে আট হাজার সাত তিনশো সাতাত্তর নম্বর হাদিস মোস্তাদে আবু ইয়ালা এই হাদিসের পাঁচ হাজার নয়শো দশ নম্বর হাদিস মোস্তাদ ইবনে হাব্বান সহি ইবনে হাব্বানের ছয় হাজার দুইশো সাতচল্লিশ নম্বর হাদিস যেখানে বলা হয়েছে এই বিভিন্ন ফেরকা হবে এরপরে আরো আছে আর আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي ما تعالى بني اسرائيل حزوا النال بالنال জেনে রাখো আমার উম্মতের উপরে সেই অবস্থা চলে আসবে যা এসেছিল আগের লোকদের প্রতি বনি ইসরায়েলদের প্রতি হাজওয়ান নাল বিন্নাল একেবারে জুতা যেরকম পায়ের সঙ্গে মিশে থাকে এরকম এরকম ভাবে আমার উম্মতের মধ্যে বানি ইসরায়েলদের পুরা অনুসরণ করবে হাত্তা ইনকান আমিন হুম্মান আতা উম্মাহু আলানিয়াতান এমনকি যদি তাদের মধ্যে কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনা করে থাকে লাকানা ফি উম্মতি মাইয়াসনাউ যালিক আমার উম্মতের মধ্যে সেই কাজ করার মতো লোক পাওয়া যাবে কিন্তু জেনে রাখো ওয়াইন্না বানি ইসরায়েল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান নিশ্চয় বনি ইসরায়েল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল কয় ফেরকায় আর আমার উম্মত অচিরি তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লুম ফিন্নার সব জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে কয়টা দল জিজ্ঞেস করলেন ইয়া এই দলটি কারা আমি এবং আমার সাহাবিরা যেই মতের উপরে আছি ওই মতের উপরে যারা থাকবে ওই তরিকের উপরে যারা থাকবে একমাত্র তারা নাজাদ পাবে বাকি সব কোথায় যাবে হাদিসটা তিরমিজি শরীফের দুই হাজার সাতশো উনআশি নম্বর হাদিস এভাবে পরিষ্কার হয়ে গেল আল্লাহ আল্লাহ রাসুলের তরিকা মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে রাসুলের তরিকা মানতে হবে রাসুলের তরিকা সাহাবাইকামদের মতো মানব এরপরে যত ফেরকা যত দল যত মত এগুলো মানা যাবে আমরা এজন্য কোরআন হাদিস দিয়ে পরবর্তী আলেমদেরকে মাপবো ওজন করব কোরআন হাদিস অনুযায়ী যেই ইমাম যে আলেমের বক্তব্য মিলবে আমরা তাকে মাথায় তুলে নিব আর কোরআন হাদিসের পরিপন্থী যদি কোনো আলেম কথা বলে তা মানা যাবে পরিষ্কার হয়ে গেল এবারে আল্লাহ রসুল সাল্লাম সাবধান করেছেন জেনে রাখো আমি আমার মাধ্যমে দিন মুকাম্মাল হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে মানুষের অনেক বেদাত তৈরি করবে সুরায় মায়দার তিন নম্বর আয়াত একটা অংশ আল্লাহ তারা বলছেন আল্লাহ নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে দিন আকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি ও আতমাম তো আলাইকুম নেয়ামাতি এবং আমি আমার নেয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি বলি ইসলাম দিনা এবং কেমন পর্যন্তের জন্য তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি কাকে আমাদের দিনের নাম কি এটা কি অসম্পূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ করে দিয়েছেন কে পরিপূর্ণ কাকে বলে মনে করুন এই মসজিদটা পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি কেউ একটা স্বর্ণের ইট নিয়ে আসে হিরকের ইট নিয়ে আসে আর বলে এইটা এক জায়গায় লাগাও লাগান যাবে আমি বলবো মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি লাগাতে হয় কি করতে হবে ভাঙতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুল সাল্লাহামকে আল্লাহ জানিয়ে দিলেন আজকে আপনার জন্য এই দিন ইসলামকে মোকাম্মাল করে দেওয়া হয়েছে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে ইসলামের মধ্যে কাম কেয়ামত পর্যন্ত আর কোন কিছু বাড়ানো যাবে না কোন কিছু ছাড়ানো যাবে না ঠিক কিনা বাড়াবাড়ি করা বেদাত ছাড়াছাড়িও কি এই উম্মাদ বাড়াবাড়ি করেছে ছাড়াছাড়ি করেছে বাড়াবাড়ি করেছে কি অনেক তরিকা তৈরি করেছে বাড়াবাড়ি করেছে ফরজ নামাজ বার মনোজাত তৈরি করেছে বাড়াবাড়ি করেছে তারা মৃত্যু ব্যক্তির জন্য তিন দিন মিলাদ তৈরি করেছে চল্লিশ মিলাদ তৈরি করেছে মাজার পূজা তৈরি করেছে কবর পূজা তৈরি করেছে খতমে খাজেগান তৈরি করেছে দুরুদে নারিয়া তৈরি করেছে এরকম ভাবে আরো মরলে পরে কত অজিফা তৈরি করেছে এই সবগুলো বেদাত ছাড়া ছাড়ি হচ্ছে জানাজার নামাজ থেকে সুরা ফাতে বাদ দিয়েছে এটাও বেদাত এরকম ভাবে নামাজের পরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া পড়তেন সেই দোয়াগুলো বাদ দিয়েছে আল্লাহর নবী ফরজ নামাজের পরে সম্মিলিত করে মোনাজাত করেন নাই দোয়া করেছেন তিনবার বলেছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে বলেছেন আল্লাহ মাংকা সালাম অমিনকা সালাম তারপর জালাল ইকরাম এরপরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউজাল জাদ্দি মিনকাল জাদ্দু এবার 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আয়াতুল কুরসি সূরা নাস সূরা ফালাক সূরা ইখলাস এইগুলো আল্লাহ রাসূল পড়েছেন এগুলো নবীর তরিকা নবীর অজিফা সেইগুলোকে বাদ দিয়ে ফরজ নামাজের পরে নবীর তরিকা নবীর অজিফা বাদ দিয়ে সেইখানে একটা বেদাত ঢুকাইছে মোনাজাত প্রচলিত মোনাজাত আল্লাহ আল্লাহ নবী করেন নাই সাহাবাই কেরাম করেন নাই মক্কা মদিনা এখনো করে না আল্লাহর নবী কেমনে নামাজ পড়াইছেন হাদিসে সব বলা আছে তাকবিরে তাহরেমি দিয়ে নামাজ শুরু করেছেন সালাম দিয়ে নামাজ শেষ করেছেন এরপরে ওই দোয়াগুলো পড়েছেন যদি আল্লাহর নবী সাহাবিদের কিনে হাত তুলে মোনাজাত করতেন হাদিসে থাকতো না একটা হাদিসও দেখান যাবে না আমার ভাইয়েরা হ্যাঁ নফল নামাজের পরে একা একা মোনাজাত করেন আমার আপত্তি নাই বা ফরজ নামাজের পরে মাঝে মধ্যে একা একা করেন আপত্তি নাই কিন্তু ফরজ নামাজ নামাজের পরে ইমাম মুক্তাদি মিলে নিয়মিতভাবে এটাকে বাধ্যতামূলক মোনাজাত যে করা হচ্ছে এটা একটা স্বীকৃত বেদাত এখন পর্যন্ত মক্কায় নাই মদিনায় নাই যারা এই গুলো দেখে না হাদিস কোরআন পড়ে না আর মদিন আমল দেখে না তারাই কেবল ওই কুয়ার ব্যাঙ্গের মতো একটা কুয়ার ব্যাঙ্গের কাছে সাগরের ব্যাঙ আসছে বেড়াবার জন্য এখন কুয়ার ব্যাঙ্গে জিজ্ঞেস করে সাগরের ব্যাঙ্গে ওই বেটা সাগরে পানি কতটুকু এখন কুয়ার ব্যাঙ্গের কেমনে বুঝাইবে সাগরের ব্যাঙ্গে সাগরে পানি কতটুকু চুপ করে বসে আছে শেষ পর্যন্ত কুয়ার ব্যাঙ্গে লাভ একটা দিয়ে কয় এতটুক হইবে কুয়ার এক কোনায় সাগরে ব্যাঙ্গে হা হা এতটুক হবে কারণ তারে বোঝানো সম্ভব না ঠিক তেমনি ভাবে যারা কোরআন হাদিসের এই সাগরের মধ্যে ডুব দেয় নাই এই যে কিতাব এখানে বোখারি মুসলিম সহ হাদিসের ছয়টা কিতাব একত্র করা হয়েছে এই কিতাব যারা পড়ে নাই যারা হাদিস কোরআনের খবর রাখে না যারা মক্কা মদিন আলমদের খবর রাখে না আল্লাহ নবীর ইসলামের খবর রাখে না কেবল কুয়ার মধ্যে বসে এই ভারতীয় ইসলামকে শিখে আছে ভারতীয় তৈরি করা তরিকে অনুসরণ করাচ্ছে সেই সমস্ত কুয়ার ব্যান সেই সমস্ত তাবিজের বইয়ের সেই সমস্ত বারো চান্দের ফজিলতে বই পড়ে আর মকসুদুল মমিন পড়ে যারা ফতোয়া দেয় যারা ইমামতি করে যারা মাদ্রাসায় পড়ায় একমাত্র তারাই তারাই এই বেদাতগুলো তৈরি করেছে মুসলমান জাতি সমস্ত বেদাত বাদ দিয়ে কোরআন শূন্য ধরতে হবে রাজি সিং আল্লাহ সুহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং তৌফিক দান করুন আমিন কোরআন শূন্য করুন স্মরণ দান করুন সমস্ত বেদাতকে বর্জন করার তৌফিক দান করুন আমিন وصلى تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك